সালামা ইবনু আকবর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন খায়বার যুদ্ধে আলী রদিল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে পেছনে থেকে যান কারণ তার চোখে অসুখ হয়েছিল তখন তিনি বললেন আমি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে পিছিয়ে থাকব অতপর আলী রদিল্লাহ তাল্লাহ্ন বেরিয়ে পড়লেন এবং নাবী সাল্লাহ সাল্লামের সঙ্গে এসে মিলিত হলেন যখন সে রাত এলো যে রাত শেষে সকালে আলী রাজিয়াল্লাহ তাল্লাহ্ন খায়বার জয় করেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব কিংবা বলেন আগামীকাল এমন এক ব্যক্তি পতাকা গ্রহণ করবে যাকে আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসেন অথবা তিনি বলেছিলেন যে আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসে আল্লাহ তালা তারই হাতে খাইবার বিজয় দান করবেন হঠাৎ আমরা দেখতে পেলাম যে আলী রাজি আল্লাহ তাল্লাহ্ন এসে হাজির অথচ আমরা তার আগমন আশা করিনি তারা বললেন এই যে আলী রাজি আল্লাহ চলে এসেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে পতাকা প্রদান করলেন আর আল্লাহ তালা তারই হাতে বিজয় দিলেন